আমরা খালিদের উপমা আমরা তারিকের উপমা আমরা খালিদের উপমা আমরা তারিকের উপমা আমরা খালিদের উপমা আমরা তারিকের উপমা আমাদের বুকে লুকিয়ে আছে আমাদের বুকে লুকিয়ে আছে শত শহীদে চিরকামনা আমরা খালিদের উপমা আমরা তারিখের উপমা আমরা খালিদের উপমা আমরা তারিখের উপমা আমরাই সত্যের পতাকা নিয়ে এসেছিলাম এই বাংলার ভূমিতে আমরাই সত্যের পতাকা নিয়ে এসেছিলাম এই বাংলার ভূমিতে বাংলার ভূমিতে উড়েছিলাম আকাশে কালেমার ঝান্ডা উড়েছিলাম আকাশে কালেমার ঝান্ডা ঘুরিয়েছি প্রাসাদ ওই দাহিরে সেই কাসিমের খুন বহে বুকে আমাদের কাসিমের খুন বহে বুকে আমাদের দিন কখনোই থামবে না আমরা খালিদের উপমা আমরা তারিকের উপমা আমরা খালিদের উপমা আমরা তারিকের উপমা আমরা ও মরে রূপমা আমরা আয়ুবি রূপমা আমরা শামিলের রূপমা আমরা ফারুকি রূপমা আমরা খালিদের রূপমা আমরা তারিকের রূপমা আমরা খালিদের রূপমা আমরা তারিকের উপমা আমরা সেই স্পেন মাটিতে নেমেছিলাম ওই কাফিরের ঘাটিতে আমরা সেই স্পেন মাটিতে নেমেছিলাম ওই কাফিরের ঘাটিতে কাফিরের ঘাটিতে গুড়িয়েছি জালিমের শত শত দুর্গ গুড়িয়েছি জালিমের শত শত দুর্গ ছড়িয়েছি বার্তা কোরআনে সেই তারিখের খুন বহে বুকে আমাদের তারিখের খুন বহে বুকে আমাদের দিন কখনোই থামবে না আমরা খালিদের রূপমা আমরা তারিখের রূপমা আমরা খালিদের রূপমা আমরা তারিখের উপমা আমাদের বুকে লুকিয়ে আছে আমাদের বুকে লুকিয়ে আছে শত শহীদে চিরকামনা আমরা খালিদের রূপমা আমরা তারিখের উপমা আমরা খালিদের রূপমা আমরা তারিকের উপমা আমরা খালিদের উপমা আমরা তারিকের উপমা